মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس রাহুল বুখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরিবারের সকলকেই একজন আরেকজনের উপরে দয়া রহম হতে হবে একজন আরেকজনকে অবশ্যই আদর ও স্নেহের দৃষ্টিতে দেখবে এমনকি পরিবারে যেসব ছেলে মেয়ে আছে তাদেরকে বেশি বেশি আদর করবে তাহলে একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে এবং এমন পরিবার জান্নাত লাভ করতে পারবে আবু হরাইরা আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহ ওসাল্লাম বলেছেন যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা তাদের উপরে দয়া করেন না এটা একটা মৌলিক কথা এই কথাটা প্রত্যেকটা মানুষকে এইভাবে গুরুত্ব সহকারে জানতে হবে যে মানুষ যদি একজন আর প্রতি দয়া না করে একজন আর একজনের প্রতি ভালোবাসার দৃষ্টি না দেখায় তাহলে আল্লাহ তালা তার উপরে দয়া করবেন না আল্লাহ তালা তাকে গ্রহণীয় দৃষ্টিতে দেখবেন না এটা পৃথিবীর প্রথম থেকেই গতি এটা এখনও বহাল আছে কেয়ামাত পর্যন্ত এভাবেই থাকবে এটা আমরা ধর্ম না বুঝলেও এমনিতে সামাজিকভাবে বুঝতে পারি যে একজন যখন আর একজনকে মূল্যায়ন করে তখন আর একজন তাকে মূল্যায়ন করে আর এটাই হচ্ছে আল্লাহ তালার ইচ্ছে আয়েসার জি আল্লাহ তালা আনহা বলেন পল্লীর একজন অশিক্ষিত মানুষ রাসুল সাল্লাহ আলি আসাল্লামের নিকটে আসলো এসে বলছে হাল তুকা বেলুনা সিবিএম আপনারা কি আপনাদের ছেলে মেয়েদেরকে চুম্বন করেন স্নেহর দৃষ্টি দিয়ে আদর করেন আমার যে ছেলে মেয়ে রয়েছে আমি তাদেরকে চুম্বন করি নে আমি তাদেরকে স্নেহের দৃষ্টিতে এইভাবে দেখি নে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তাহলে তোমার মধ্যে থেকে আল্লাহ তালার দয়াকে আল্লাহ তালার রহমতকে উঠিয়ে নেওয়া হয়েছে বলো কি তুমি তুমি নিজের ছেলেকে চুমো দাও না তুমি নিজের ছেলেকে আদর করো না তাহলে তো তোমার অন্তরে ভালোবাসা নেই তোমার অন্তরে ভাতৃত্ব ভাব নেই তোমার অন্তরে দয়া ময়া নেই এরকম যারা নিষ্ঠুর অন্তরের মানুষ তাদের পরিবার সুন্দরভাবে চলে না রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেও তার সন্তানের জন্য কেঁদেছেন একদা তিনি তার মেয়ের ছেলে মারা গেলে সেখানে উপস্থিত হলেন আরও সাহাবি সাঁতে ছিলেন দেখা গেল তার চোখের পানি ঝরছে তখন সাহাবিগণ বললেন আপনিও কাঁদছেন আল্লাহর নবী বললেন দেখো এটা হচ্ছে দয়া এটা হচ্ছে অন্তরের আন্তরিকতা এটা হচ্ছে মহাব্বাত যেটা থাকা মানুষের জন্য জরুরি আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা মুখে উচ্চারণ করে কাঁদা মানুষ অন্তরে একজন আর একজনের জন্য কাঁদবে একজন আর একজনকে ভালোবাসা দেখাবে স্নেহ দেখাবে যে কেউ তার যদি আত্মীয় স্বজন মারা যায় তাহলে তার চোখের পানি আসবে এটাই ঠিক আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন একদা একজন মহিলা আমার দরজায় আসলো তার সাথে দুইজন মেয়ে রয়েছে সে আমার কাছে খাওয়ার চাইলো ওই সময়তে বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না মাত্র একটি খেজুর আয়েসার জি আল্লাহ তালা আনহা বলছেন এই খেজুরটি আমি তার হাতে দিয়ে দিলাম মহিলাটি খেজুরটি দুই টুকরা করলো দুই টুকরা করে দুইটা মেয়েকে দিল মেয়ে দুটি ওই দু টুকরা খেয়ে নিল তখন মহিলাটি বাচ্চা দুটাকে নিয়ে চলে গেল আয়েসার আল্লাহ তালা আনহা বলেন যে আল্লাহর নবী বাড়িতে আসলে আমি এই বিবরণটি তার সামনে পেশ করলাম আল্লাহর নবী একজন মহিলা এসেছিল তার সাথে দুটি মেয়ে ছিল সে খাওয়ার চাইল বাড়িতে তেমন কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না মাত্র একটি খেজুর আমি সেটি তার হাতে প্রদান করলাম মহিলাটি খেজুরটি দুই টুকরা করে তার দুইটা বাচ্চাকে দিল দুইটা বাচ্চা খেয়ে নিল এরপরে মহিলাটি উঠে তার বাচ্চা দুটি নিয়ে চলে গেল আল্লাহর নবী বললেন দেখো আয়েশা আল্লাহ তালা যাকে এইভাবে পরীক্ষা করছেন মেয়ে দিয়ে তার জন্য একটা বড় ফলাফল রয়েছে তুমি মনে রেখো যে যারাই এইভাবে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করছে তাদের জন্য এরা হয়ে যাবে জাহান্নাম থেকে পর্দা জাহান্নাম থেকে আড় হয়ে যাবে এ মেয়েরাই তাদের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে আল্লাহর নবী আয়েসা রাজি আল্লাহ তালানহাকে বললেন আয়েসা শোনো ওতে কাপ মিনান্না রে বেহিমা আল্লাহ তালা এই মহিলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এই দুইটি বাচ্চাকে এই খেজুরটি দুই টুকরা করে খাওয়ার কারণে সুহান আল্লাহ বোখারি মুসলিম যদিচ আমরা এখানে হাদিসে একটা জিনিস বুঝতে পারছি যে আয়েসা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে অনেক সময় খাওয়ার থাকে না ছিল না তার এটা একটা প্রমাণ একটা পরিবারের একটাই মাত্র খেজুর আছে তাহলে পরিবেশটা কেমন যদিচ তিনি বলেছেন এমনও কত দুই দিন পার হয়ে গেছে যে বাড়িতে চুলা জ্বলেনি এমনও কতদিন দুই দিন পার হয়ে গেছে যে একসা পরিমাণ খাদ্য বাড়িতে থাকেনি আয়েসার জিয়াল্লাহ তালানহার নিজস্ব বিবরণ তিনি বলছেন যে আল্লাহর নবী একদা এসে বললেন সকালে খাওয়ার কিছু আছে নাস্তা পানি কিছু আছে আমি বললাম জি না কিছু নেই তিনি বললেন ঠিক আছে আমি সেম থেকে গেলাম ওই হাদিসেও বোঝা যাচ্ছে যে এমনও কতদিন রাসুলের বাড়িতে পার হয়ে গেছে যে সকালে খাওয়ার কোনো ব্যবস্থাই নেই আল্লাহসামাদ কিভাবে তাদের দিন কাটত কিভাবে তাদের দিন অতিবাহিত হতো আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ হচ্ছেন সহায়ক আবহরাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়া তাইনে কেউ যদি দুইটা মেয়েকে লালন পালন করে হাত্তা তাবলোগা দুইটা মেয়ে বড় হওয়া পর্যন্ত আল্লাহর নবী বলছেন যে হো আওয়ানা ফিল জান্নাত হাকা যা সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো ফাজাম্মা আসাবে আহু এটা দেখিয়ে তিনি আঙ্গুলগুলিকে জমা করে দিলেন একটা আর একটার সাথে এভাবে মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে দেখালেন যে ব্যক্তি দুইজন মেয়ের লালন পালন করবে ভরণ পোষণের দায়িত্ব পালন করবে বিবাহসাদী দেওয়ার সার্বিক দায়িত্ব পালন করবে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো আল্লাহ মুসলিম শরীফের হাদিস আমরা এই যদি এ আমল করি তাহলে এইভাবে জান্নাত পাচ্ছি অথচ মেয়ে হওয়া আমাদের জন্য বিপদ আমরা মেয়ে সন্তানের খবর শুনেই একেবারে মন ভারী করে দিই মুখ ভারী হয়ে যায় আর যদি জানতে পারি যে মেয়ে পেটে জন্ম নিয়েছে যে কোনো মূল্যে তাকে নষ্ট করার জন্য চেষ্টা করি সন্তানই কম নিচ্ছি আর মেয়ে তো বহু দূরের কথা অথচ আল্লাহর নবী এ কথা বলছেন অন্য এক বর্ণনায় তিনি বলেছেন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করতে পারে তাহলে তার জন্য জান্নাত রয়েছে সে জান্নাত পাবে দুইটি মেয়ের লালন পালন করে জান্নাত পাবো মরবে সহি হাদিস তিনটি মেয়ে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে মর্মে সহিহাদি ছেলে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে এ কথা আল্লাহর নবী বলেননি তার নেকি আছে তার নেকি আছে অবশ্যই কিন্তু মেয়ের ব্যাপারে যেভাবে বলেছেন আল্লাহর নবী ছেলের ব্যাপারে সেভাবে বলেননি এটা হচ্ছে নারীদের মর্যাদা এটা হচ্ছে নারীদের সম্মান এটা হচ্ছে নারীদের অধিকার আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরেই এ বিষয়ে আপনাদের সামনে আরও অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করুন আপনাদেরকে আল্লাহ কবুল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়া অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি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 নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের যাজায় খায়ের দান করুক আল্লাহ আমিন আমরা আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি আমরা বলছিলাম রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আসাই আলাল আরমেলাতে অল মিসকিনে কাসাই ফিসাবিল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যারা বিধবা মহিলার লালন পালনের দায়িত্ব গ্রহণ করে যারা বিধবা মহিলাকে দেখাশোনা করে তার ভরণ পোষণের সার্বিক দায়িত্ব গ্রহণ করে এবং মিসকিনের দেখাশোনা করে মিসকিনের আহার জোগাড় প্রাণপণে চেষ্টা করে সে ওই ব্যক্তির মতো নেকি পায় যেই ব্যক্তি আল্লাহর পথে জেহাদে নেমেছে আল্লাহর পথে জেহাদ করে যে নেকি পায় একজন বিধবা নারীর দেখাশোনা করে সেই নেকি পায় একজন মিসকিনের দেখাশোনা করে সেই নেকি পায় মিসকিন যে ব্যক্তি ভিক্ষা করে না সংসারও চলে না ফকির হচ্ছে যে ভিক্ষা করে বেড়ায় আর মিসকিন হচ্ছে যে ভিক্ষাও করে না লজ্জায় তার সংসারও চলে না এরকম ব্যক্তিকে দেখাশোনা করে যে সে জেহাদ করে যে নেকি পায় সে নেকি পাবে জেহাদের নেকি তো ভিন্ন জেহাদের পরিণাম জান্নাত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে যারা মুজাহেদ তারা যখন উঠবে তখন তাদের শরীর দিয়ে রক্ত ছুটবে রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের সেন্ড হবে আতরের মতো এর তুলনা আছে যারা আল্লাহর পথে জেহাদ করে মারা যায় তাদের প্রথম সূচনাতেই ক্ষমা তাদের কবরের শাস্তি হবে না তাদের কেয়ামতের মাঠে কোনো আশঙ্কা কোনো ভয়ভীতি থাকবে না তাদেরকে বাহাত্তর জন নারী দেওয়া হবে তার মাথায় একটা সম্মানী টুপি প্রদান করা হবে এবং সত্তর জন মানুষের ব্যাপারে তাকে সুপারিশ করতে বলা হবে মুজাহেদের সাথে এরকম একটা লোকের তুলনা করা হচ্ছে এটা বিশাল ব্যাপার যারা এসব মানুষের দেখাশোনা করে তাদের নেকির কোনো হিসাব নেই আল্লাহ রসুল এই পর্যন্ত থামলেন না তিনি বললেন যে ব্যক্তি দিনে শ্যাম পালন করে তার সমান নেকি যে ব্যক্তি রাতে তাহাজুদ পড়ে তার সমান নেকি আল্লাহ একদিন একদিনকে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা জাহান্নামকে তার থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন সেম পালনকারী যে নেকি পায় সে নেকি পাবে একদিন সিয়াম পালন করলে নামকে তার থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হয় এ তো মানে বিশাল ব্যাপার শুধু তাই নয় তিনি আরো বললেন যে রাতে তাহাজুদ পড়ে যে নেকি পায় সে নেকি পায় যারা তাহাজুদ পড়ে তাদের তো নেকি মানে বেহিসাব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা তাহাজুদ পড়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদের পাপ মোচন হয়ে যায় তারা পাপ থেকে দূরে সরে যায় তাহলে যে ব্যক্তি বিধবা নারীর দেখাশোনা করল যে ব্যক্তি মিসকিনকে খাদ্য দিল অসহায় মানুষের সহযোগিতা করল সে তিনজন মানুষের নেকি পাচ্ছে এক জেহাদকারী জেহাদ করে যে নেকি পায় দুই শ্যাম পালন করে শ্যাম পালনকারী যে নেকি পায় তিন রাতে তাহাজুদ পড়ে সে ব্যক্তি যে নেকি পায় এই বিধবা নারীকে দেখে সে নেকি পায় আল্লাহ সামাদ সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিম থেকে বলছি একটি হাদিস যদি আমরা জাতির কাছে ভালোভাবে পৌঁছাতে পারি তাহলে পৃথিবীতে অসহায় নারীর ভাতের অসুবিধা হবে না মিসকিনের সাংসারিক কোনো সমস্যা হবে না আসলে এই কথাগুলি আমরা জাতির সামনে সুন্দর করে পৌঁছাতেই পারছি না দর্শক মণ্ডলী আমরা মনে করব এই কথা আপনি জানার পরে আরও পাঁচজনকে বলে দিবেন রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা যেন সবার কাছে ছড়িয়ে যায় সবার কাছে সুন্দর হয়ে যায় এটা আমাদের জন্য জরুরি আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কাফেলুল ইয়াতিম আনা যেই ব্যক্তি এতিমকে লালন পালন করে আর আমি সেই ব্যক্তি যা এইরূপ এই বলে তিনি দেখাতে গিয়ে ও আশারা বিশ্বাব্বাবাতে ওয়ালবস্তা অফার্রাজা হুমা তিনি আঙ্গুল দুইটি দিয়ে ইশারা করলেন এই তর্জনী আর মধ্যম আঙ্গুল দিয়ে আর দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন একটু ফাঁকা রেখে বললেন শোনো দেখছো এই দুই আঙ্গলের মধ্যে যেমন ফাঁকা রয়েছে একটু ঠিক যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব বুখারি মুসলিম যারা এতিমের লালন পালন করে তারা জান্নাতে যাবে কোনো সমস্যা নেই আপনি আল্লাহকে বিশ্বাস করে নেকির আশায় এতিমের লালন পালন করুন ইনশাল্লাহ জান্নাত হবে আল্লাহ রসুল এইভাবেই বলেছেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন অন্য এক বর্ণনায় বারা ইবনে আজেব রাজি আল্লাহ বলছেন যে একজন ব্যক্তি রাসুলের নিকটে আসলো এসে অভিযোগ করলো ফাঁসাকা কাসোয়াতা কালবেহি সে তার অন্তরের কঠোরতার অভিযোগ করলো বলল আল্লাহর নবী আমার অন্তরটা খুব কঠোর আমার অন্তরটা খুব শক্ত এ ব্যাপারে আপনি কিছু বলুন তখন আল্লাহর নবী বলছেন তাহলে কি তুমি চাচ্ছ আ তুহিব্বু তুমি কি চাচ্ছ যাই এলিনা কালবোকা অতুদ্রেক তাকা যে তোমার অন্তরটা নরম হয়ে যাক আর তুমি তোমার উদ্দেশ্যকে পেয়ে যাও এটা কি তুমি চাচ্ছ যদি চাও তাহলে আমি যে কথা বলছি সেটা তুমি করো ইমসাহ রাস আল ইয়তিম তুমি এতিমের মাথায় হাত বোলাও এটা অবশ্য আমরা বহুদিন থেকে শুনেছি আমাদের মা চাচিরা বলতেন যে এতিমের মাথায় হাত বোলাতে হয় তাহলে এই বিষয়ে বহু আলেমলমা আগে বলেছেন আমরা হয়তো বা তেমন বলতে পারি না আল্লাহর নবী বলছেন যে তুমি তোমার উদ্দেশ্য যদি পেতে চাও যদি তোমার অন্তর নরম হওয়া চাও তাহলে তুমি এতিমের মাথায় হাত বোলাও এ কথা বলার পরে তিনি বলছেন ওয়াতে মোহামিন তো আমেকা তুমি তোমার খাদ্য থেকে খাওয়াও তোমার যে আহার রয়েছে তোমার যে রুজি রয়েছে সেই রুজি থেকে তুমি তাকে খাওয়ার দাও তাহলে এলি ও কালবক তোমার অন্তর নরম হয়ে যাবে অতুদ্রেক হাজাতাক তুমি তোমার উদ্দেশ্য পেয়ে যাবে তুমি যেটা করতে চাচ্ছ সেটা পেয়ে যাবা তুমি যেটা পেতে চাচ্ছ সেটা তুমি পেয়ে যাবা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ হাদিসের এ অংশে বুঝতে পারছি যে এতিমের মাথায় হাত বোলালে আর এতিমকে খাদ্য দিলে দুইটা জিনিস হবে একটা অন্তর নরম হয়ে যাবে আর যেটা মনের আশা সেটা পূরণ হবে চায় আমার ছেলে মেয়ে বড় হোক সেটা হবে চায় আমার মনটা কিছু অর্থ সম্পদ হোক সেটা হবে চায় আমার মন জান্নাত লাভের সেটা হবে আল্লাহর নবী বলছেন যে তোমার প্রয়োজন পূরণ হয়ে যাবে আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল আলহি ওসাল্লাম বললেন তোমরা এতিমকে খাদ্য প্রদান করো মিসকিনকে খাদ্য প্রদান করো ওখানে এভাবে এসেছে একজন লোক রাসুলের কাছে তার অন্তরের শক্ত হয়ে যাওয়ার অভিযোগ করল শাকা এলেন নবী সাল্লাহ আলি সাল্লাম কাসওয়াতা কালবেহি আল্লাহর নবীর কাছে তার অন্তর শক্ত হয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ করল তখন আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আতেম তো আমাকাল ইয়েতিম তুমি এতিমকে খাদ্য প্রদান করো অল মিসকিন এবং মিসকিন অসহায় মানুষকে খাদ্য প্রদান করো অনেক বর্ণনায় বলা হয়েছে যে এতিমের মাথায় হাত বোলাও এবং মিসকিনকে খাদ্য প্রদান করো এতিমের মাথায় হাত রাখলে আর মিসকিনকে খাদ্য দিলে অবশ্যই অবশ্যই অন্তর নরম হয়ে যাবে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হবেন আর মিসকিনকে খাদ্য দিলে সর্বধরনের প্রয়োজন পূরণ হয়ে যাবে অবশ্যই মানুষকে অধীনস্থ মানুষের প্রতি দয়া মহব্বত ভালোবাসা রাখতে হবে আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে আল মুমেনুনা কারাজুলিন ওয়াহেদ সারা দুনিয়ার মোমেন হচ্ছে একজন মানুষের মতো এজাস্তাকা আইনহ ইস্তাকা কুল্লহ এজাস্তাকার আসহ ইস্তাকা কুল্লহ যদি চোখ ব্যথা করে সম্পূর্ণ শরীর ব্যথা করে যদি মাথা ব্যথা করে সম্পূর্ণ শরীর ব্যথা করে অর্থাৎ একজন মানুষের চোখে ব্যথা হলে গোটা শরীরের ব্যথা অনুভব করে একজন মানুষের মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরের ব্যথা অনুভব করে আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যখন সম্পূর্ণ শরীরে ব্যথা অনুভব করতে পারে ঠিক সারা পৃথিবীর মোমেন যখন একজন আর একজনের প্রতি দয়া মোহব্বত করে তখন আর একজনের ব্যথা বুঝতে পারে আর একজনের সমস্যা বুঝতে পারে আর একজনের জন্য আন্তরিক হয়ে যায় আর একজনের জন্য হৃতাকাঙ্ক্ষী হয়ে যায় তার কল্যাণ কামনা করে তার সুবিধা কামনা করে আল্লাহর নবী এ কথাই বলছে আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী বললেন আল মুমিন একজন মমিন আর একজন মমিনের জন্য প্রাসাদের মতো প্রাসাদে যেমন একটা ইট আর একটা ইটকে শক্তভাবে চেপে ধরে আছে একজন মোমেন আর একজন মোমিনকে তেমন চেপে ধরে থাকবে অবশ্যই কেউ কারো বিরুদ্ধে যাবে না কেউ কারো ক্ষতি করতে যাবে না কেউ কারো কোনো জিনিস আত্মসাত করবে না কেউ কারো জিনিস চুরি করে নিবে না লুটে নিবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলছেন মুমিন হচ্ছে প্রাসাদের মতো একটা প্রাসাদের একটা ইট আর একটা ইটের সাথে লেগে থাকে কোনো সমস্যা হয় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন অনুসর আখাকা জালেমন মাজলিম তুমি তোমার ভাইকে সাহায্য করো তোমার ভাই অত্যাচারিত হলেও আর অত্যাচারী হলেও সাহাবিগণ বললেন এটা কেমন হলো অত্যাচারিত ব্যক্তিকে না হয় সহযোগিতা করব। কিন্তু অত্যাচারীকে কি সহযোগিতা করব। আল্লাহর নবী বলছেন যে তমনাহানি জুলমে তুমি তাকে অন্যায় থেকে ঠেকাও এটাই হবে তাকে সহযোগিতা করা তুমি তাকে একটা পাপ থেকে ঠেকিয়ে দিলে তুমি তাকে একটা অন্যায় থেকে ঠেকিয়ে দিলে এটাই মানুষ একজন আর একজনের সহযোগিতা করবে সম্মানিত দর্শক মন্ডলী আন্তরিকতা দেখিয়ে সহযোগিতা করতে পারি একটা মানুষকে পাপ থেকে ঠেকেও সহযোগিতা করতে পারি এগুলো হচ্ছে একজন মোমেন আর একজন মোমেনের জন্য হৃতাকাঙ্ক্ষী হওয়ার মাধ্যম এভাবে পরিবার আদর্শ হবে সমাজ আদর্শ হবে জান্নাত পাওয়া সহজ হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তোমার দরবারে দাবি রেখে আমরা